সেই অমূল্য সম্পদকে যেই জানোয়ার যেই নরপশুরা একদম জীবন্ত দাপন করবে তারা আবার কারা এরা পশুর চেয়ে অধম ছিল যেটা গরু ছাগলে পারে না যেটা শ্রীগাল কুকুরে পারে না যেই কাজ শ্রীগাল কুকুর তার বাচ্চাকে জেন্দা দাফন করে না গরু ছাগল তার বাচ্চাকে জেন্দা দাফন করে না জেন্দা দাফন মানুষ করত তার কন্যা সন্তান এত বড় অমানুষ তারা ছিল মনুষ্যত্ব বলে তাদের কাছে কিছু মায়া দয়া কিছুই ছিল না তাদের ন্যূনতম মায়াদয় থাকলে এত বড় জঘন্য কাজ তারা করতে পারত আর একটা কাজ হয়েছিল সমাজে আরব দেশে একটা যুদ্ধ হয়েছিল দুইটা গোত্র ছিল যুদ্ধ হয়েছিল যুদ্ধ ছিল এক গোত্রের নাম ছিল আওস আর এক গোত্রের নাম ছিল খাজরাজ আওস আর খাজরাজ গোত্রের মধ্যে খুব যুদ্ধ হয়েছিল যেমন আমাদের দেশে এখন যুদ্ধ হয় সরকারি দল আর বিরোধী দল রাজনৈতিক দলাদলির কারণে যুদ্ধ হয় আর কোন কোন সময় নিজের দলের লোকেরা জবই করেও প্রতিপক্ষের উপর মামলা চাপানো হয় মিথ্যা মামলা নিজের দলের লোকেরা জবাই করে তারপরে প্রতিপক্ষের উপর মামলা চালানোর দৃষ্টান্ত এরকম জঘন্য রাজনীতি এদেশে চালু আছে এর নাম হল রাজনীতি একই ক্লাসের দুই ভাই পড়ালেখা করেছিল একই গ্রামের ছেলে দুইজন একই ক্লাসের ছাত্র প্রাইমারিতে গলায় গলায় মিলছিল একই গ্রামে বাস করে একই হাটে বাজার করে খায় একই গাড়িতে চলাচল করে একই রাস্তায় একই পৃথিবী থেকে আলো বাতাস গ্রহণ করে কিন্তু দুইজন দুই রাজনীতি করার কারণে কে কখন কাকে কিভাবে ডাউন করবে এই ধান্দা দিন রাত চব্বিশ ঘন্টায় থাকে দলাদলি এবং মারামারি গোলমাল আঞ্চলিকতাবাদ ভৌগোলিকতাবাদ জাতীয়তাবাদ ক্যাপিটালিজম ন্যাশনালিজম তারপরে কমিউনিজম এই সমস্ত যত ইজম মতবাদ আছে সব হলো পৃথিবীর বুকে নোংরা জিনিস কোরআন এবং সৈয়াদিস গোটা বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড় করানোর জন্য এসেছিল দুইটা গোত্র ছিল আরো এক গোত্রের নাম আওস আর এক গোত্রের নাম খাজরাজ আওস গোত্র আর খাজরাজ গোত্রের মধ্যে যুদ্ধ হয়েছিল কি নিয়ে যুদ্ধ লেগেছিল উঠকে পানি পান করানোকে কেন্দ্র আউসের উঠ আগে পানি পান করবে না খাজরাজের উঠ আগে উঠ দুই দলের উঠি পানি পান করবে বাধা নেই কিন্তু আগে করবে কারটা এই আগে কোন উঠ পানি পান করবে এই সাবজেক্টকে কেন্দ্র করে দুই দলের যুদ্ধ হলো এক শতাব্দী পার হয়ে গেল মানে একশো বছর পার হলো কিন্তু যুদ্ধ থামল যুদ্ধটা লাগলো কি নিয়ে উটকে পানি পান করানোকে কেন্দ্র কত বছর চললো একশো বছর পার হয়ে গেল কিন্তু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 গেল অশান্ত জাতিকে শান্ত করে গেল যুদ্ধ বিধ্বস্ত জাতিকে পুনর্বিন্যস্ত করে গোটা পৃথিবীতে তাক লাগায় গেল কোরআন যুদ্ধের ময়দানে চলন্ত ব্যাটাল ফিল্ডে দুইজন সোলজার দুইজন সোলজার চলন্ত ব্যাটাল ফিল্ডে পানি তিনজন সোলজার পানির প্রয়োজন একজন সোলজার কাফের তীর তলোয়ারের আঘাতে ধরাশায়ী হয়ে মাটিতে পড়ে গেছে প্রচন্ড পানির পিপাসা জীবন সায়নের পরন্ত বেলায় মৃত্যুর মুখে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলব পানির প্রয়োজন আল আছ আল আছ পানির প্রয়োজন পিপাসা তৃষ্ণার্থ কে আসো আমাকে একটু পানি পান করাও যুদ্ধের ময়দানে যারা যুদ্ধাহত সোলজারদেরকে সহযোগিতা করেন যারা পানি পান করান তাদের ভিতরের একজন পানি পান করানো ব্যক্তি এক পেয়ালা পানি নিয়ে দ্রুত গতিতে ওই সোলজারের হাতে তুলে দিলেন সোলজারের মুখের কাছে ধরলেন পানি পান করতে যাচ্ছেন এই সময় পার্শ্ববর্তী আর একজন সোলজার বললেন পিপাসা পিপাসা একটু পানি পানি পানি দাও তখন এই সোলজার বললেন এই পানি আমি পান করব না আমার ভাইকে আগে দিয়ে দাও ওর বেশি প্রয়োজন ওকে আগে দিয়ে দাও ওকে বেশি প্রয়োজন পানির পিয়ালা নিয়ে যাচ্ছেন সাকি পানি পান করানো ব্যক্তি সাকি সাকি পানির পেয়ালা নিয়ে যাচ্ছেন দ্বিতীয় জনের কাছে পানির পেয়ালা পৌঁছাতেই তৃতীয় আর একজন পানি বলে আওয়াজ করলেন এবার দ্বিতীয় জন বললেন এ পানি আমার আগে লাগবে না আমার ভাইকে আগে দাও ওকে আগে দাও তারপরে সময় হলে আমি পান করব তৃতীয় জনের কাছে সাকি পানি নিয়ে যেতেই দেখতে পেলেন তৃতীয় জন পৃথিবী ত্যাগ করে চলে গেছেন দুনিয়ার পানির প্রয়োজনীয়তা চিরতরে মিটে গেছে শাহাবতের শাহাদতের সারাবান তহুরা নাহরে সালসাবিল নাহরুল হায়াত নাহরুল কাউসর কাউসার দরিয়ার পানি সালসাবিল দরিয়ার পানি নাহরুল হায়াতের পানি পান করে সে পরিতৃপ্ত হয়ে গেছে আল্লাহ দরবারে চলে গেছে দুনিয়ার পানি পিয়ালা দুনিয়াতে রয়ে গেল দ্রুত গতিতে দ্বিতীয় জনের কাছে যে দেখেন তিনিও শহীদ হয়ে গেছেন প্রথম জনের কাছে যে দেখেন তিনিও দুনিয়া ত্যাগ করেছেন তিনিও আর দুনিয়াতে নাই এক পিয়ালা পানি পৃথিবীর বুকে রয়ে গেল তিনজন সৌজার পাশাপাশি শহীদ হয়ে গেলেন এক ভাই আর ভাইকে পানি আগে দিতে গিয়ে বললেন ওকে আগে দাও আমাকে পরে দিলেও চলবে যেই অশান্ত সভ্য জাতি যেই লড়াকু জাতি উঠকে পানি পান করানোকে কেন্দ্র করে কার উঠ আগে পানি পান করবে এক শত বছর যুদ্ধ চালালো সেই জাতি কোরআন করে এমন মানুষে পরিণত হলেন মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবন সায়নের পড়ন্ত বেলায় ভাইকে পানি আগে অফার করলেন কারও পানি পান করা হলো না এক পেয়ালা পানি পৃথিবী উঠে তাম পৃথিবীতে মানবতার পরাকাষ্ঠা দেখায় পৃথিবীকে তাক লাগায় তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সেই কোরআন এখন আছে না নাই মেডিসিন তো আছে কিন্তু রুগী চেঞ্জ হয়ে গেছে মেডিসিন আছে রুগী চেঞ্জ হয়ে গেছে ডাক্তার বলেছিল যে তুমি একটু ঝাঁকায় দিও দশ বার ঝাঁকায় তারপরে ওষুধটা খাওয়াই দিও দশ বার ঝাঁকায় ওষুধ খাওয়াতে বলছে তো তো বেচারা ঝাঁকায় ওষুধ খাওয়াইছে খাওয়ানোর পরে এখন বলছে ওষুধ খায় তো কাজ হলো না ও তোমাকে বলছিলাম বলে ওষুধ তো ঝাঁকায় খাওয়াইছি কাকে ঝাঁকাইছ ওষুধের বোতল না রুগী রুগীরে ঝাঁকাইছে দশ বার ঝাঁকায় তারপরে খাওয়ায় কারে ঝাঁকাবে ওষুধের বোতল দশ বার ঝাঁকাবে না রুগীরে ঝাঁকাবে ও রুগীরে দশ বার ঝাঁকাইছে আর ওষুধের বোতলের উপর দাগ লিখে দিয়েছে আগে মিক্সার বানাই দিত ডাক্তারেরা এখন তো ডাক্তারেরা এত সুন্দর করে প্রেসক্রিপশন লেখে কেউ ডাক্তার থাকলে মন খারাপ করবেন না অধিকাংশ ডাক্তার আপনাকে বলিনি ভালো ডাক্তারকে বলিনি যারা অধিকাংশ সোরা ডাক্তার ওদেরকে বলছে এত ওষুধ লেখে যে সকালবেলা নাস্তা না খাইলেও চলবে ওষুধ দিয়েই নাস্তা হয়ে যায় এরাও ডাক্তার তা আগের যুগে ডাক্তার পাঁচ দশটা ওষুধ মিলে একটা কি বানাই দিত মিক্সার বানায় দিত মিক্সারের উপরে দাগ লাগাই দিত আর বললো সকালে এক দাগ দুপুরে এক দাগ বিকালে এক দাগ তো এই বেচারা ওষুধ না খাওয়ায় দাগ কেটে কেটে খাওয়াইছে মাসা কাজ হয়নি কোরআন আজকে আছে কোরআন আমাদের বাড়িতে পঠন পাঠন নাই কোরআন আমরা ভুলে গেছি মোল্লা বাড়িতে তারাবির জামাত এখনো হয় না আর বুড়ো মোল্লাজি কবে মারা গেছেন সকলই অন্ধকার ছেলেরা তাহার সুদূর শহরে বড় বড় কাজ করে বড় বড় কাজে বড় বড় নাম খেতাবে পকেট ভরে সুদূর গায়ের কেবা ধারে ধার তারা তারাবির জামাতে হায় মোমের বাতি জালিত তারা নিবেছে অবহেলায় আজকে আমাদের হালতটা কি আমরা কোরআন নিয়ে বসার সুযোগ নেই দিন ধর্ম নিয়ে চিন্তা করার সুযোগ আমাদের নেই আল্লাহর এবাদত করার সুযোগ আমাদের নেই রামাদান মাস এসেছে সাহাবি খেয়ে ফজর করে একটা লম্বা ঘুম বাপ যদি মরেও যায় দেখার সময় নেই কারণ ফজরের পরে একটা লম্বা ঘুম হবে রমাদান মাসে সারির পরে কারো যদি বাপও মরে যায় সে বাপকেও ঠিক মতো দেখার সময় পাবে না কারণ এখন ঘুম দিতেই হবে সাহারির পর একটা লম্বা ঘুম ঘুম থেকে আপনি উঠলেন আমি উঠলাম নয়টা বেজে গেল নয়টা পর্যন্ত ঘুমে বাজারে ঢুকলাম বাজারে ঢুকতে গিয়ে কত জিনিস যে কেনা লাগলো রমাদান মাসের বাইরে যত কিনা লাগতো তার তিন গুণ কিনা লাগলো রমজান মাস আসার পরে মানে ছোলা বুট চিনি আটা লবণ এটা সেটা চাল ডাল নুন তেল পাঁপড় বেগুনের সব তারপরে শশা নিমকি কত কিছু মানে কিনতে কিনতে কিনতে কিনতে তিন চারটা ব্যাগ ভর্তি হয়ে গেল মানে এই মাসটা মনে হচ্ছে খাবারের মাস এই মাসটা শুধু বাজার হবে কত যে আইটেম দরকার সব জিনিস বাক হয়ে গেছে পাপড় টানা হয়নি আবার পন্দা পন্দা দোকানে আরে পাপড়টা তো ভুলে এসেছি জলদি পাপড় পাঠায় তো পাপড় ছাড়া আবার ইফতার করে কেন সবকিছু হয়েছে বেগুনটা তো আনা হয়নি চপ না বানালে কি করে চপ ছাড়া তো ছেলে পছন্দ করে এইভাবে বাজার করে আপনি বাজারটা ঢেল দিয়ে ফেলে দিলেন বাজারটা ফেলে দিলেন এখন গোসল করবেন না জোহরের আজান হয়ে গেছে জামাত দাঁড়াবে ক্লান্ত হয়ে বাজার থেকে আসলেন আপনি আচ্ছা ঠিক আছে জামাত এখন গিয়ে আর পাওয়া যাবে না একটু রেস্ট নিয়ে নিন ফ্যানের তলে বসলেন দশ মিনিট রেস্ট নিলেন গোসল করলেন জামাত আপনার জোহর গেল আমার জামাত জোহর গেল বাজার করে আনতে আনতে জোহর হয়ে গেল এবার আমার স্ত্রী আমার পুত্রবধূ আমার মেয়ে সবাই মিলে কিচেনে ঢুকলো কে বরার ডাল মারছে কে ভ্যালেন্ডার করতেছে কে বেগুনের সব বানাচ্ছে কে ছোলা সিদ্ধ করতেছে কে তরকারি রান্না করতেছে কে ভাত রান্না করতেছে কে শরবত বানাচ্ছে মানে কত যে আইটেম আর কত যে কাজ বানাতে বানাতে বানাতে বানাতে বানাতে জোহর থেকে এদের আসর গেল ইফতারের সামান্য আগে বানানোই শেষ হল আমার পুত্রবধূরও আসর গেল আমার ওয়াইফেরও আসর গেল আর আমার মেয়েরও গেল কি করলো এখন বানায় সব টেবিলে সাজাতে লাগলো সাজাতেই লাগলো আধ ঘন্টা চল্লিশ মিনিট কত আইটেম কোনটা বাদ পরে আর না পড়ে তারপরে ইফতার শুরু হলো খাওয়া মাসাল্লাহ মেশিন যে চালু হলো একদম কুড়ি মিনিট পঁচিশ মিনিট একদম র্যান্ডাম চলবো ক্রাশিং চললো ক্রাশিং মেশিন খালি যাচ্ছে আর ভিতরে বস্তায় পড়তেছে যাচ্ছে আর বস্তায় পড়তেছে পড়তে পড়তে পড়তে পড়তে কতটা যে খেলাম কোনো খবর নেই এখন তো এখন যায় তো মাগরিব জামাত ধরা যাবে না আচ্ছা ঠিক আছে ভালো করে খাও খেয়ে বাড়িতেই করে নি ক্ষুধা থাকলে ক্ষুধা পেটে জামা তো হয় না ঠিকই আছে হাদিস তো আছে এবার মাগরিবের জামাতটা বাড়িতেই পড়লাম পরে ওহ রে আজকের বড়াটা খুব ভালো হয়েছিল খাইতে খাইতে বেশি খাইছি তো পেটের মধ্যে কেমন মোসরা মুসরি করতেছে একটু কাজ হয়ে তারপর তারাবিতে যাই এবার যে কাজ হইলাম আর তোকে হয় ঘুম এসে গেল নতুবা অলসতা চেপে বলল আচ্ছা ঠিক আছে শেষ রাতে করে দেবো শেষ রাতে উঠে সাহারির আগে আগ মুহূর্তে উঠে নাকে মুখে দুইটা খাওয়ার টাইমই নেই বেতের করি কখন যেটা আমি আপনাকে বললাম এটা বাস্তব চিত্র গোটা বাংলাদেশে চলছে তাই কিন্তু সালাফে সালেহিনগণ রমাদান মাস এসে গেলে কোরআন মজিদটা হাতে নিয়ে আড়ালে নিরালে যায় বসে যেতেন সামান্য একটু খেজুর আর সামান্য পানি তাদের কাছে থাকতো খাবারের এতেমানটা তাদের কমিয়ে দেওয়া হতো রান্না বান্নার পরিমাণ কমিয়ে দেওয়া হতো বাজার করার পরিমাণ কমানো হতো আর আমরা রমাজান মাস আসলে বাজার করার পরিমাণ আরো বেড়ে যায় বিয়ে বাড়িতে ইফতার পারা যাবে তাও বাড়িতে ইফতার পারা যাবে ইফতারের দাওয়াতের আয়োজন করতে হবে বাপের রুহের ফেরাতের জন্য মৃত্যুবার্ষিকীর ইফতার বানাতে হবে রাজনৈতিক ইফতারিতে যোগদান করতে হবে মসজিদ ভিত্তিক ইফতার পাঠিয়ে হবে ছোয়া লক্ষ টাকার বাজেট সেখানে করা আছে কত টাকা কালেকশন করতে হবে কত বড় আয়োজন কোথায় গেল আমার এবাদত আর কোথায় গেল আমার বন্দেগী কোরআন আছে কিন্তু কোরআন পড়ার সুযোগ আমাদের নেই তাই বলছি ভাই যেই কয়টা দিন সময় আছে কোরআনটা একটু ধরুন একটু পড়ুন একটু বুঝার চেষ্টা করুন কোরআন যারা আবার পড়ছে গ্রামের অনেক মহিলারা কোরআন খতম করতেছে কোরআনের মিনিং বোঝে না কোরআনের ভাব ও ভাষা বোঝে না কোরআন কি বলতে চাচ্ছে সেটা বোঝে না কোরআনের লক্ষ্য উদ্দেশ্য না বুঝে শুধু কোরআন তেলাওয়াত করে যাচ্ছে রিডিং বহুবার বলেছি আমার আজকেও বলে দেই চকলেটের খুশা না খুলে চকলেট চুষলে যেমন চকলেট থেকে প্রকৃত মজা পাওয়া যায় না কোরআনের অর্থ না বুঝে পড়লে সেই কোরআন থেকে প্রকৃত মজা এবং প্রকৃত আদর্শ পাওয়া সুদূর করা হতো ব্যাপার আর কোরআনগুলি পড়ছে বিভিন্ন মসজিদে কিভাবে পড়তেছে প্রতি রাতে কোরআনকে অপমান করতেছে রেল হাফেজ ফোরজি স্পিডে কোরআন খতম হচ্ছে খতমের ধান্দায় আছে কতক্ষণে এই পাড়ি দিয়ে পাই দিয়ে পার হবে কোরআন দুনিয়াবি সমস্ত সমস্যার সমাধান করার জন্য এসেছিল অখণ্ড জাতিকে খণ্ড খণ্ড যুদ্ধ বিধ্বস্ত জাতিকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে মানবতার চরম পরাকাষ্ঠা দেখিয়ে গোটা পৃথিবীকে উৎকর্ষ সাধন করেছিল করা রমাদান মাস উপলক্ষে আপনার মসজিদে সালাতুর রসুল থাকবে আপনার মসজিদে বাংলা বুখারি থাকবে কোরআনের তাফসির থাকবে মহতারাম আমিরি জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের অনন্য লেখনী কোরআনের তাফসির সেটা থাকবে সামান্য একটু সময়ে আপনি কোরআনের পিছনে ব্যয় করবেন আপনার জীবন অবশ্যই পরিবর্তন হতে বাধ্য আপনি কোরআন পরে দেখুন রাতে আপনি কোরআন পরে অনুধাবন করে দেখুন আপনার অন্তর যদি নরম না হয় আপনার জীবনের মোড় যদি পরিবর্তন না হয় তারপরে বলবেন নিরিবিলি নির্জনে কোরআনকে একটু চর্চা করুন টাইম দিন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন এই কোরআন হাসরের ময়দানে কথা বলবে কোরআন সুপারিশ করবে বান্দার জন্য কোরআন বিল্লেল হে প্রভু তোমার বান্দাকে আমি রাত্রে ঘুমাতে দেই নাই আমার তরফ থেকে তার তার জন্য সুপারিশ কবুল করে তাকে ক্ষমা করে দাও আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলেন কোরআন তখন তার সুপারিশ কবুল করবেন এবং আল্লাহ তার কোরআনের সুপারিশ কবুল করে আল্লাহ পাক তার নাজাতের ব্যবস্থা করে দিবেন তাহলে কোরআন দুনিয়ার সমস্যার সমাধান পরকালের সমস্যার সমাধান আজকে কোরআন বুঝতে বুঝতে বুঝতে বুঝতে একদল লোক কোরআন একটু বেশি বুঝে ফেলেছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন মানুষকে যখন কবরে রাখা হয় কবরে রাখার পরে সমস্ত আত্মীয় স্বজন যখন তার পাশ থেকে চলে যায় আত্মীয় স্বজন চলে যায় তিনটা জিনিস তার সাথে যায় তার সম্পদ তার সাথে যায় তার আত্মীয় স্বজন তার সাথে যায় তার আমল তার সাথে যায় তিনটি জিনিসের মধ্যে দুইটা জিনিস ফেরত চলে যায় একটা জিনিসও তাকে দিয়ে দেওয়া হয় না একটা চাদর দিয়ে লাশটাকে ঢেকে রাখা হয়েছিল সেই চাদরটাও কবরে দেয়নি যে ঠান্ডা লাগলে গায়ে দিবে একটা টর্চ লাইট নিয়ে গোরস্থানে গিয়েছিল ওই টর্চ লাইটটাও কবরের মধ্যে দিয়ে দেয়নি যে এই টর্চ লাইট দিয়ে সে রাতের অন্ধকারে কবরের ভিতরে কিছু কাজে লাগাবে আল্লাহ আকবর সোহান আল্লাহ সোহান আল্লাহ অসহায় মানুষটাকে কবরের মধ্যে শুইয়ে দিয়ে যখন তার ছেলে চলে গেল ভাই চলে গেল আত্মীয় স্বজন চলে গেল খুব মহাব্বতের বন্ধু সেও ফিরে চলে গেল আল্লাহ নবী বলেন সেই মুর্দা ডাইরেক্ট তখন বুঝতে পারে যে আত্মীয় স্বজন সব চলে গেল অসহায়ত্বের মধ্যে ফেলে দিয়ে চলে গেল হঠাৎ করে কবরের ভিতরে বিভৎস এক চেহারা নিয়ে কালো কুচ্ছিত এক ব্যক্তি বিকট আওয়াজ করে কবরের ভিতরে ঢুকে যখন তার দিকে লেলিহান জিহবা বের করে যখন তাকে গ্রাস করার জন্য অগ্রসর হয় তখন চিৎকার এত জোরে দেয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন যে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুল সেই চিৎকারের আওয়াজ শুনতে পায় শুধু জিন আর ইনসান শুনতে পায় না কবরের বাসিন্দাদের আওয়াজ কে শুনতে পায় না জিন আর ইনসান শুনতে পায় না কে বললেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন কবরের বাসিন্দার চিৎকার জিনার ইনসান সারা পৃথিবীর সমস্ত মাহলুকাত শুনতে পায় পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত আওয়াজ পৌঁছে যায় এত জোরে বিভৎস আওয়াজ সেই কবরের বাসিন্দা করতে থাকে বলে ভাই তুমি কে এখানে আসো না তোমাকে দেখে আমি ভয় পাচ্ছি তখন অট্র হাসিতে বিভৎস চেহারা নিয়ে বলে আমি তোমার সেই দিনের আমল গো দুনিয়াতে যে আমল করেছিলে আমি তোমার কবরের চিরস্থায়ী সাথী তোমার সেই আমলের সাজা চাখানোর জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছে যারা নেককার হয় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন পূর্ণিমার চাঁদের মতো চেহারাওয়ালা সুন্দর খুবসুরত লোক এসে বলে ভয় পেও না তুমি থামো তোমার সব আত্মীয় চলে গেছে আমি তোমার সাথে আছি কে তুমি ভাই দুর্দিনে আমার বেটা আমাকে ফেলে চলে গেল আমার ভাই আমাকে ফেলে দিয়ে চলে গেল আমার বন্ধু কাছের লোকটা আমাকে ফেলে দিয়ে গেল কে তুমি এই দুর্দিনে আমার পাশে এসে আমাকে সান্ত্বনা দিচ্ছ বলছে আমি তোমার জীবনের নেক আমল তুমি যতদিন কবরে শুয়ে থাকবে ততদিন তোমার প্রোটেকশন দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন চিন্তা করো না কি বুঝলেন আপনি বোঝা গেল কবরের আজাব পৃথিবীর কেউ শুনতে পায় না আজকে কেন বলতেছি কি করে কারণে কথাগুলি বলার প্রয়োজন আজকে ডিজিটাল ইসলাম চালু হয়েছে মাঝাবিরা তো মরছে তো মরছে আহলাদিসেরাও মরার পথে চলে গেছে এখন আহলাদিসরা এখন লাওয়ারিসে পরিণত হচ্ছে যাকে একটু সুন্দর ওয়াজ শুনতেছে তাকেই বুজর্গ মনে করে তার পিছনে দৌড়াদৌড়ি শুরু যারই ফলশ্রুতিতে এক বুজর্গ সেদিন বংশাল থেকে গত বছর প্রস্তাব দিয়েছে এই বছরের ফেতরা আমরা চাউল নর্মাল চাউল না দিয়ে পোলোয়ার চাউল দিয়ে দেবো আড়াই কেজি করে পোলোয়ার চাউল দিয়ে কি হবে গরিব দুঃখী মানুষ জীবনে পোলোয়া খেতে পারে না তাই ফেতরার চাউল নর্মাল না দিয়ে আমরা পোলোয়ার চাউল দেব তা আমি বললাম ওকে মানা করে দিও এত বড় পরহেজগার যেন না হয় যদি পোলোয়ার চাউলই যদি সে দিতে চায় তাহলে বলো এক কেজি ঘিও যেন কিনে দেয় পলোয়ার চাউল আড়াই কেজি তুমি দিলে মুফতি সাহেব আড়াই কেজি চাউলের দাম দুইশো টাকা না হয় আড়াইশো টাকাই হলো আড়াইশো টাকার তুমি আড়াই কেজি চাউল দিলে আর এক কেজি ঘির দাম হলো আটশো টাকা ওই গরিব লোকটা কি ঘরে চাল বিক্রি করে ঘি দিয়ে পোলা মানে খাবে যার বাড়িতে খাবার নাই সে পাবে ফেতরা যার সংসার চলে না সে পাবে ফেতরা পোলোয়ার চাউল তোমাকে দেওয়ার মাত বরি কেনাই দিবে আর এক মুফতি সাহেব ইন্টারনেটের মুফতি ইন্টারনেটে বলছে এবারের ফেতরা আমি দিলাম এক কেজি চাউল আর সিমাই চিনি আর দুধ এই মিলে আড়াই কেজি বানিয়েছি আড়াই কেজি বানিয়ে আমি ফেতরা দিয়েছি নেটের মধ্যে বলে দিয়েছে সাথে সাথে আমি আমানুল্লাহ প্রতিবাদ জানাই বললাম আপনি বেশি বুধার চেষ্টা করবেন না আড়াই কেজি চাউল ফেতরা দিয়ে তারপরে কথা বলেন তারপরে বলছে আড়াই কেজির সাথে আমি ফিরি দিয়ে দেবো ফিরি দিবা কেন তুমি ফিরি দিবা অন্য সময় দাও তোমার টাকা আছে দেখে কি রাখি কার তিনটা দিবে তিনটা দেওয়া যাবে তিনটা আকিকা দেওয়া যাবে আমার আত্মীয় স্বজন বেশি আমার ছেলের আকিকা দুইটা দিলে সব আত্মীয় গোস্ত খেয়ে পারবে না আমি চারটা খাসি আকিকা দেব চলবে এটা এবাদত এবাদতের সাথে কমতি বাড়তি করার অধিকার কারণ নাই তুমি সিমাই কিনে দিবে চিনি কিনে দিবে পলোয়ার চাউল গরিব মানুষকে কিনে দিবে সারা বছরে দাও ফেতরার চাউল কেন কে অধিকার দিয়েছে তোমাকে ফেতরাকে চেঞ্জ করে দাও বলো হতে হতে দুই দিন আগে আমার এক ভাই একদিনই ভাই আমাকে হঠাৎ করে দিলেন একজন জনৈক বুজুর্গ বলতেছেন রমাদান মাসের শেষ দশকে আপনারা একটি করে দীর্হাম আল্লাহর রাস্তায় ডেলি দান করুন তিন কুল কুল কুলাউদুল ফালাক কুলাউদুল নাস এই তিন কুল আপনারা একবার করে ডেলি করুন ডেলি কি কি করবেন তার কাজের তালিকা বানায় দিয়েছে আমি বললাম আজকে তুমি শুনছ গত বছর আমি মক্কার ইমামের কাছে শুনেছি মক্কার জনৈক ইমাম বলেছেন রমাদান মাসের শেষ দশকে ডেলি একটি করে দেড়হাম তোমরা দান করো আমি বললাম এটা পীর সাহেবের ওজিফার মতো হয়ে গেছে এটা আমল চলবে না মক্কার ইমাম এতটুকু বলতে পারবে যে রামাদান মাসে আপনারা যে যা পারবেন কিছু না কিছু দান করেন এক দেড়হাম দান করবেন না দশ দেড়হাম দান করবেন সেটা আপনার ব্যাপার ডেলি দান করবেন না একদিন পরে দান করবেন আপনার ব্যাপার ডেলি দুইবার দেবেন না একবার একদিনে না দেবেন সেটা আপনার ব্যাপার কিন্তু ডেলি একটা করে দেড়হাম দান করেন এরকম করে নির্ধারিত এবাদত রেডি করে দেওয়ার অধিকার পৃথিবীর কাউকে দেওয়া হয় বেদাতগুলি এইভাবেই চালু হয়েছিল গরস্থানে বেদাতি যায় বলছে যে সুরাফাতে একবার পড়ুন সুরা এখলাস তিনবার পড়ুন দরুদ শরীফ একবার এগারো বার পড়ুন তারপর এখন মুনাজাত হবে এবাদতের পরিমাণ যেখানে আল্লাহ নবী নির্ধারণ করেন নাই সেখানে নির্ধারণ করে দেওয়ার অধিকার পৃথিবীর কারো নাই কারো নাই পৃথিবীর কারো নাই আপনি মসজিদে চাঁদা তুলবেন সেটা হলো ভিন্ন ব্যাপার বলতে পারেন যে মসজিদের সদস্যরা যারা আসেন একশো টাকার কম কেউ দিয়েন না এবার যে যা পারেন দেন একশো টাকার কম কেউ দিয়েন না এটা হলো মসজিদের চাঁদা এটা কমিটি নির্ধারণ করে দিয়েছে একশো টাকার কম কেউ দিয়েন না আপনাকে ওপেন ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু একশো টাকার কম কেউ দিয়েন না কারণ একশো টাকার কম দিলে তাহলে এই টাকা দিয়ে যা উঠবে তা দিয়ে মসজিদ চলবে না চালানো কঠিন বন্ধুগণ বলছিলাম এইভাবে হতে হতে হতে এখন আবার কিয়ামুল্লাইল জামাত চালু হয়েছে আপনি যদি প্রথম রাত্রে এগারো রাকাত করে শেষ করেন শেষ রাতে যদি আবার এগারো রাকাত করেন এই বাড়তি করার অধিকার কে দিব যে লোক প্রথম রাত্রে পড়েনি সেই লোক শেষ রাত্রে পড়তে পারবে অথবা প্রথম রাত্রি অর্ধেক পরে ছেড়ে দিয়েছে বাকি অর্ধেক শেষ রাত্রে পড়তে পারবে কিন্তু তারাবিও পড়ব যত পড়ব তাহলে মাঝাবিরা দোষ করল মাঝাবিদের দোষ দোষ করলো কি মক্কাতে হচ্ছে গো শেষ রাতেও আবার জামাত হয় আর ওই লোকগুলি আবার শেষ রাতেও পরে জি হ্যাঁ মক্কার বড় বড় আলখাল্লাধারী জুব্বাধারী পাগড়িধারী লোকেরা যাদেরকে আমরা আওলাদের রসুল মনে করি খায় তিনজন আর খানা বানায় নয় জনের যে ব্যক্তি খানা অপচয় করে হলো শয়তানের ভাই হতে পারে সে মক্কার লোক যে লোক অপচয় করে সে শয়তানের ভাই হতে পারে সে আরব দেশের লোক যে খাদ্য অপচয় করে সে শয়তানের ভাই হতে পারে সে মদিনার বাসিন্দা মদিনার বাসিন্দা হলেই তার দলিল তার আচরণ আমার জন্য দলিল নয় কোরআন হাজির যেটা আছে ওটা দলিল কোরআন হাজির বাইরে কোনো দলিল নেই বাহারাইনে ঈদের জামাত পরানোর জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বাহারাইনের জাতুন কাইন মাদ্রাসার মাঠে ঘটনাটা আপনাদেরকে অনেকবার বলেছি আপনারা শুনেছেন কিনা জানি না বাহারাইনের জাতুন কাইন মাদ্রাসার মাঠে ঈদের জামাত পরানোর দায়িত্ব আমাকে দিল বাহারাইনের কি বলে রিলিজিয়াস অ্যাফেয়ার্স থেকে ধর্ম মন্ত্রণালয় থেকে ঈদের জামাতের ইমামতির দায়িত্ব আমাকে দিয়েছে আমি ঈদের জামাত পড়াতে গিয়ে দেখলাম ঈদগার মাঠে একটা কাঠের মেম্বার আমাকে বলা হলো এই কাঠের মেম্বারে চড়ে আপনি ঈদের খোদ বা দেবেন আমি ওয়াক্ষের হাত আল মেম্বার সরিয়ে দাও মেম্বার এখানে চলবে না মেম্বার হটাও মেম্বার হটিয়ে নিয়ে সরিয়ে দিল ওখানে মাটির মধ্যে দাঁড়িয়ে খোদ বা পড়লাম একজন ভদ্রলোক কানে কানে এসে বললেন মাদানী সাহেব আপনি হলেন বাহারাইনের ধর্ম মন্ত্রণালয়ের একজন গেস্ট আপনাকে মন্ত্রণালয় থেকে দাওয়াত করে আনা হয়েছে আপনি মন্ত্রণালয়ের গেস্ট হয়ে এই মন্ত্রণালয়ের মেম্বার পাঠানো হয়েছে আপনি যদি মেম্বারকে ফেলে দিয়ে আপনি মাটিতে দাঁড়িয়ে খোদবা দেন আপনার বক্তব্য ভিডিও হচ্ছে রেকর্ড হচ্ছে আপনার নামে একটা রিপোর্ট হয়ে যাবে রিপোর্ট করে কি আমাকে ফাঁসির কাজটা ঝুলাবে না আমাকে মেরে ফেলবে না কি করবে আমাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মাটিতে দাঁড়িয়ে খোদবা দিয়েছেন ঈদের খোদবা মেম্বরে নয় কেমন পর্যন্ত মাটিতে দাঁড়িয়ে খোদবা দিবে কারো অধিকার নাই মেম্বারে দাঁড়িয়ে ঈদের খোদবা দেওয়া অতএব আমি মেম্বার সরিয়ে মাটিতে দাঁড়িয়ে খোদবা দিলাম তারপরে যদি বাহারাইনি রক্ষ স্টেট আমাকে জিজ্ঞেস করে বলো হা তু বুরহানা কুমিন কুন্দু সাদেকিন দলিল দাও আমরা সেই বাংলাদেশি আহলাদিস আমরা দুনিয়ার কোনো আরব অনারব আজম কোন ইমাম কোন মুফতির তোয়াক্কা আমরা করি না কোরআন সুন্নার বাইরে কোন কথা যে যা বলুক সেটা আমরা মানতে রাজি নেই বন্ধুগণ এইভাবে সমাজে যারা কোরআন সুন্নাপন্থী তাদের ভিতরে এক শ্রেণী সর্বনাশা বর্ণচূড়া অর্ধেক মাঝাবি আর অর্ধেক আহলাদিস আহলাদিসের লেবাস করে মাঝাবিরা ঢুকে গিয়ে আপনাদের সর্বনাশ করার চেষ্টায় আছে সাবধান সতর্ক যদি এখনো সতর্কতা না হন এখনো যদি সাবধান না হন তাহলে পরিণতি কতদূর পর্যন্ত গড়াবে ওই যে সিলেটওয়ালারা হারে হারে টের পাচ্ছে চিটাগাঙে হয়েছিল চিটাগাঙে আহলাদিস মসজিদ দখল করার জন্য চেষ্টা চলছিল ছয় শতাংশ জায়গার উপর মসজিদ আর ছয় শতাংশ জায়গার উপর মাদ্রাসা এই বিশাল পাঁচতলা মসজিদ কমপ্লিট হয়ে গেছে সেটা পতেঙ্গা আপনার সি বিচের পাশে পাঁচতলা মসজিদ কমপ্লিট জুমার দিন খোদবা দিতে গেলাম কানায় কানায় পাঁচতলা পূর্ণ হয়ে গেল জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় হচ্ছিল তার মধ্যে কোত্থেকে মুসল্লি এসে পাঁচতলা মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে গেল মসজিদের এই ঢল নেমেছে মুসল্লিদের দেখে যিনি ছয় শতাংশ জায়গা দান করেছিলেন মসজিদের জন্য সামনে আরো ছয় শতাংশ জায়গা ছিল সেই ছয় শতাংশ মাদ্রাসার নামে অক্ষ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ যেই চিটাগাঙের মাটিতে সেরেক বেদাতে রাখরা আহলাদিস আন্দোলনের মহতারাম আমিরি জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাল গালিব স্যারকে মোতোয়াল্লি বানিয়ে আহলাদিস আন্দোলনের নামে জমি বারো শতাংশ ওখানে লিখে দেওয়া আছে ডক্টর আসাদুল্লাল গালিব স্যার মারা যাবেন আমরা মারা যাব দুনিয়ার সব মানুষ বিদায় হয়ে চলে যাবেন কিন্তু আহলাদিস আন্দোলন কিয়ামত পর্যন্ত থাকবে তত্ত্বাবধান করবে ইনশাল্লাহ যখনই সেই মসজিদ নিয়ে গোলমাল হলো মহতারাম আমির জামাত ফোন পাঠালেন এখান থেকে ফোন পাঠায় আইজি ডিআইজি এনএসআই র্যাব যত রকমের সোর্স আছে সমস্ত সোর্সকে শত শত পুলিশ এসে গাড়িকে গাড়িকে পুলিশ এসে আহলাদিসের মসজিদ ঘেরাও করে ফেললো ঘেরাও করে ফেললো এই মিছিলকারীদেরকে বলল যে একটা অমুকের বাচ্চা সামনে আসবে গুলি করে লুলা করে ফেলবো বললাম আহলাদিসের মসজিদে ওরা যা জানে তাই করুক তোদের কি তোদের মসজিদে গে তোরা এবাদত কর সামনে একটা অ্যাডভান্স হবি গুলি করে লুলা করে ফেলবো কারা বলল আইন শৃঙ্খলা বাহিনীর লোক ফোন কোথেকে এলো ফোন রাজশাহী থেকে এলো doctor professor Asadullah Ghalib sir মহতারাম আমির জামাত তিনি ফোন দিয়ে দিন খাটের বাড়ি খুঁটিয়ে দাবে খুঁটের বাড়ি খাটিয়ে দাবে না সিলেটে যখন এই সংকট সৃষ্টি হলো আমি ভাইদেরকে বলে দিলাম টেলিফোনে মোবাইলে বললাম ভাই ওরা ইমাম পরিষদের লোকেরা তারা আপনাদের বিরুদ্ধে মিছিল করতেছে আপনারা পাল্টা ইমাম পরিষদ তৈরি করুন আহলাদিস ইমাম পরিষদ নামে বলে আমাদের তো ইমাম পরিষদ নেই বানিয়ে ফেলুন পোস্টার বানান ব্যানার বানান আপনারা কি বলে কাগজ তৈরি করেন প্যাড তৈরি করেন সিল তৈরি করেন ইমাম পরিষদ আহলাদিস ইমাম পরিষদের তরফ থেকে তীব্র নিন্দা জানানো হচ্ছে মাননীয় প্রশাসনের কাছে আমাদের বিনীত অনুরোধ এই বিশৃঙ্খলা যদি বন্ধ না করেন তাহলে আমরাও কিন্তু পাল্টা মিছিল এবং সমাবেশ করতে বাধ্য হব এইভাবে একটা কথা জানিয়ে দাও প্রশাসন যখন দেখবে দুই দল মুখামুখি হওয়ার সম্ভাবনা তখন ওয়ান ফোরটি ফোর জারি করবে ওয়ান ফিফটি ফোর জারি করবে ওয়ান সিক্সটি ফোর জারি করবে গোলমালের পরিবেশ বুঝে পরিস্থিতি বুঝে যেটা জারি করার প্রয়োজন মনে করে সেখানে জারি করবে কথাগুলি বলার অর্থ হলেই আপনাকে আমাকে সুসংগঠিত হতে হবে আপনার আমার মানহাজ কোনটা কোরআন সুন্নার এই রমাদানুল মুবারকের মাসে যেই দিক নির্দেশনা দেওয়ার জন্য কোরআন এলো সেই দিক নির্দেশনাটা আপনাকে হুবহু অক্ষরে অক্ষরে ফলো করতে হবে বন্ধুগণ সময় আর বেশি ক্ষেপণ করব না আর একটি আয়াত করেছিলাম আল্লাহ পাক বলছেন ওয়াইদা কিলালাহুম আমিনু কামা আমানান নাস যখন তাদেরকে বলা হয় ইমান আনো যেমন লোকেরা ইমান এনেছে তার মানে লোকেরা কারা যখন কোরআন নাজিল হচ্ছিল তখন কোন সব লোক ছিল তখনকার লোক ছিল সাহাবায় কেরাম সাহাবায় কেরামগণ কোরআন হাদিস যেভাবে বুঝেছেন আমাদেরকে ওইভাবে বুঝতে হবে ওইভাবে ইমান আনতে হবে নতুন করে কোন ডিজিটাল মুফতি নতুন করে কোন ডিজিটাল আলেম নতুন কোন ফয়সালা দেবে সেই ফয়সালা আমরা গ্রহণ করতে বাধ্য নই আর একটি আয়াত করেছিলাম আল্লাপাক বলছেন রমাদান সিয়াম সম্পর্কে কুতিবা আলাইকুম সিয়াম ওহে মুমিনগণ তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে সিয়াম শব্দের অর্থ হল বেরেক কষে দেওয়ার নাম গাড়ির বেরেকের নাম হলো সিয়াম এমসাক এমসাক বলা হয় সিয়ামকে সিয়াম বলা হয় বেরেক কে বলা হয় সিয়াম গাড়ির বেরেক বেরেকের নাম হলো সিয়াম বেরেকবিহীন গাড়ি নদীর পাড়ের বাড়ি বেরেকবিহীন গাড়ি নদীর পারে বাড়ি আর পর্দাবিহীন নারী আরে ভাঙবে তাড়াতাড়ি তো পরের কথা পর্দাবিহীন নারী বেরেকবিহীন গাড়ি আর নদীর পারে বাড়ি পর্দাবিহীন নারী ওকে নিয়ে সংসার করার পানসাপ নিয়ে সংসার করা সমান যেই মহিলা পর্দা ছাড়া চলে বর পুরুষের সাথে ক্যালক্যাল করে কথা বলে যেই মহিলা বাজার ঘাটে যায় যেই মহিলা সবার সাথে মেলায় মেলে ওই মহিলা কবে যে স্বামীর বুকে ফ্লাইং কিক মেরে আর একজনের হাত ধরে পালিয়ে যাবে কোনো গ্যারান্টি নাই তিনটা সন্তানের মা তিন সন্তানকে জবাই করে পরকিয়া টানে রাতের অন্ধকারে বাপ দাদার জাত স্কুলের মধ্যে গোবর গুলায় ঢেলে পালিয়ে যাওয়ার ইতিহাস এদেশে কম না পদ্মবিহীন নারী একে বিশ্বাস করার কোন সুযোগ নাই যে কোনো টাইমে স্বামীকে খুন করে হত্যা করে নাই ট্রিপ খাওয়ায় আর একজনের হাত ধরে রাতের অন্ধকার পালিয়ে যেতে পারে এগুলো বিশ্বাস করার কিছু নেই পর্দাবিহীন নারী আর নদীর পারের বাড়ি নদীর পারের বাড়ি নদী কখন ভাঙবে রাতের অন্ধকারে ঘুমিয়ে আছে সকালবেলা উঠি দেখে সব সপরিবারে সলিল সমাধি নদীতে বিলীন হয়ে গেছে নদীর পারের বাড়িতে যেমন ঘুমানো নিরাপদ নয় ব্রেকবিহীন গাড়িটাও নিরাপদ নয় ব্রেকবিহীন গাড়ি যত বড় পাওয়ারফুল ড্রাইভারই হোক না কেন ব্রেকবিহীন গাড়ি সে চালাতে পারবে ব্রেকবিহীন গাড়ি হয় কখন কারো কাকে মেরে ফেলবে আর নিজে খালে পরে নিজেই মরবে একজন মুমিনের জীবনের বেরেকের নাম হলো সিয়াম আল্লাহ বলছেন হে মুমিন তোমার জীবনের গাড়িতে তোমার এই চলন্ত গাড়ি জাহান নামে যেন না যায় সঠিক রাস্তা দিয়ে চলে জান্নাতের গেট পর্যন্ত যাতে পৌঁছতে পারে তাই ব্রেক লাগায় দাও তোমার গাড়িতে সিয়াম তোমার গাড়িতে ব্রেক লাগাও কিরকম ব্রেক লাগেছে দেখেন আল্লাহ একবার খেজুরটা তুলে মুখের কাছে নিয়েছে খাবে এক ভদ্রলোক খেজুরটা তুলে মুখের কাছে নিয়েছে বিসমিল্লা বলে ইফতার করতেছে আর এক থামেন করেন কি এখনো তো টাইম হয়নি এখনো পাক্কা দুই মিনিট বাকি করেন কি তাই নাকি আমার ঘড়িতে তো টাইম হয়ে গেছে আপনি বলেন কি আপনার ঘড়ি ভুল আপনার ঘড়ি দুই মিনিট ফাস্ট আছে আমি এই মাত্র রেডিও টেলিভিশনের সাথে ঘড়ি মিলায় নিলাম আমার ঘড়ি ঠিক আছে আমার ঘড়ি অনুযায়ী আরো দু মিনিট বাকি ভদ্রলোক মুখের কাছে খেজুর এনেছিল খেজুরটা কি করলো ফিরাই আনলো হাইড্রোলিক ব্রেক গো এমন হাইড্রোলিক ব্রেক যে খেতে যায় থেমে গেল আপেলটা তুলেছিলাম গত পরশু দিন আপেলের টুকরাটা তুলসি মুখের কাছে নিয়েছি আর এর মধ্যে মনির মোয়াদ্দেনকে আল্লাহ আকবার আপেলের টুকরাটা ছুঁড়ে ফেলে মেলে যার খাওয়া হইল না খাওয়ার হইল না কত সুস্বাদু খানা লোকটা তৈরি করলো রাতে নদীর মাছ ছোট ছোট এটারে করলা দিয়ে সুন্দর করে পুরপুরি করে রেখে দিয়েছে আমানুল্লাহ মাদানিরে খাওয়াবে আর নিজের গাছের কলা আর গরুর দুধ সব রেডি বলে একটু খায়ে সব আমি না সাহারির সময় খাবো ইনশাল্লাহ হুমায়ুদ্দিন সাহেব আজান দিচ্ছে বাড়িওয়ালারও ঘুম ভাঙছে আমারও ঘুম ভাঙল ও মাদানী সাহেব খাবার কি হবে খাবার নসিবে না থাকলে আপনি খাওয়াবেন কি করে খেতে মন চাচ্ছে মনকে থামিয়ে দেওয়ার নাম সিয়াম মুখের কাছে নিয়ে ফিরিয়ে আনার নাম সিয়াম কুলি করছি দুপুর বেলায় মুখের মধ্যে পানি দিয়েছি টিউবওয়েলের ঠান্ডা পানি মন বলছে এক ঢোক গিলে খেয়ে ফেলো পৃথিবীর কেউ দেখবে না মনের সঙ্গে ফাইট করে সেই মুখের ভিতর থেকে সেই ঠান্ডা পানি উগরিয়ে দেওয়ার নাম সিয়াম যেই লোক হালাল হালাল পানিকে মুখ থেকে উগরাই দিতে পারে সে লোক সিগারেটের প্যাকেট ছিঁড়ে ফেলে পারতে পারবে যে লোক হালাল খাদ্য বর্জন করতে পারে তার দ্বারা হারাম বর্জন করা সহজ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আদম সন্তানের প্রত্যেক নেক কাম দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় কিন্তু সিয়ামটা আমার জন্য খাস এবাদত আল্লাহর খাস এবাদত সিয়াম তার মৌলিক কারণ দুইটি এক নাম্বার কারণ হল সিয়াম পালনকারীর ভিতরে আল্লাহর খাসলত পাওয়া যায় সিয়াম পালনকারীর ভিতরে কার খাসলত পাওয়া যায় আল্লাহর খাসলত পাওয়া যায় সিয়াম পালনকারী আল্লাহর পানাহার নাই সিয়াম পালনকারী সাময়িকভাবে পানাহার বর্জন করে আল্লাহর যৌন সম্ভোগ নাই সিয়াম পালনকারী যৌন সম্ভোগ করে না আল্লাহর মিথ্যা কথা বলেন না সিয়াম পালনকারী মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ পাক জুলুম করেন না সিয়াম পালনকারী সিয়ামরত অবস্থায় জুলুম করতে পারে না সিয়াম পালনকারীর ভিতরে কার গুণাবলী পাওয়া যায় আল্লাহর গুণাবলী পাওয়া যায় তাই তো সিয়ামরত অবস্থায় হালাল খাদ্য খায় না সিয়াম ভঙ্গ করে যখন ইফতার করে তখন হারাম সিগারেট বিড়ি তামাক জর্দা খেতেও দ্বিধাবোধ করে না কারণ কারণ হল সিয়ামরত অবস্থায় তার ইমানের কাঁটা যত হাই র্যাঙ্কে থাকে সিয়াম ইফতার করে সিয়াম ভঙ্গ করলে ইমানের কাঁটাটা সাথে সাথে লো পয়েন্টে একদম নিচের পয়েন্টে নেমে যায় যখনই সে সিয়াম রাখে তার ইমানের কাঁটাটা হাই র্যাঙ্কে উঠে থাকে ইমানটা এত তাজা হয় আল্লাহর গুণাবলী তার ভিতরে পাওয়ার কারণে হালাল খাদ্য সে বর্জন করে কিন্তু ইফতার করার সঙ্গে সঙ্গেই আল্লাহর গুণাবলী তার ভিতরতে কি হয়ে যায় চলে যায় চলে যাওয়ার কারণে সে তখন আরাম খেতেও দ্বিধাবোধ করে না এই তালিমটুকু এই ট্রেনিংটুকুর নাম হল সিয়াম সিয়ামের দ্বিতীয় উদ্দেশ্য হল যে সিয়ামের মাধ্যমে মানুষ গোপনে আল্লাহকে ভয় করা শেখে তাকোয়া অর্জন হয় এই তাকোয়ার মাধ্যমেই গোটা মুসলিম জাতিকে সুশীল সমাজ গড়া সম্ভব পৃথিবীর লাঠিয়াল বাহিনী দিয়ে মানুষকে দুরুস্ত করা সম্ভব নয় যার নমুনা আমরা বহু জায়গায় দেখেছি তাকুয়া যখন এসে যাবে সব মহাইয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না আর কিচ্ছু লাগবে না মানুষের আকিদার হলো বড় জরুরি জিনিস আজকে বলছিলাম সেই কুমিল্লার সেই ছেলেটার কথা দুপুরবেলা এটা বলে দিই শেষ করে দিচ্ছি আপনার সময় নষ্ট আর করব না কুমিল্লার ওই ছেলেটি আমাকে নিয়ে আসছে রাতের বেলায় গাড়িতে করে তুলে নিয়ে আসছে রিক্সায় করে নিয়ে আসতে বাসে তুলে দেওয়ার জন্য অনেক দিন আগের ঘটনা বলছে মাদানি মাদানি হই নেই তখন আমানুল্লাহ সাহেবকে কিভাবে নিয়ে যাবে তুমি ওই যুবকটি বলছে আমার জীবনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত মাদানির গায়ে হাত আমানুল্লাহর গায়ে কেউ হাত তুলতে পারবে আমি ওনাকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাব সামনে বেদাতিদের এলাকা বেদাতিদের এলাকায় খোলা রিক্সায় আমানুল্লাহ সাহেবকে নিয়ে যাব আমি আমি তার প্রোটেকশনের জন্য সাথে যাচ্ছি তার গায়ে হাত তুলতে হলে আমার জীবনের সব রক্ত ক্ষয় হওয়ার পরে তার গায়ে হাত তুলতে হবে তার আগে নয় সাব্বাস যুবকের সাহস আর পাওয়ার যুবকের সাথে রিক্সা আসলাম খানিক দূর আসার পরে হু হু করে কামছে আর বলছে হুজুর আমার জীবনের গোনা কি মাফ হবে কেন কি গোনা করেছো তুমি কয় মৌলানা সফিউল্লাহ সাহেব আহলাদিস আন্দোলন কুমিল্লা জেলা সভাপতি মৌলানা সফিউল্লাহ সাহেব জগৎপুর ফাজিল মাদ্রাসার principal vice principal Maulana Safiullah সাহেব তিনি বক্তব্য দিচ্ছিলেন আমি ছিলাম এক পীরের মুরিদ আমার পীর সাহেব বললেন এই সফিউল্লাহকে মারতে পারলে শহীদের নেকি পাওয়া যাবে চলন্ত বক্তৃতা স্টেজের মধ্যে উঠে মৌলানা সফিউল্লাহকে ঘুষি মারলাম কিল মারলাম প্রচন্ড বেগে যখন তার শরীরে আঘাত করতেছিলাম বিভিন্ন ভাবে কিল ঘুষি লাথি মেরে তাকে ফেলে দিলাম তিনি শুধু ইন্নালিল্লাহে করতেছিলেন আমি আশ্চর্য হয়ে দাঁড়িয়ে রইলাম একজন আলেম মানুষ সুয়াজ করতেছে কোরআন হাদিসের কথা বলছে আর তাকে ঘুষি মারার সঙ্গে সঙ্গে ইন্নালিল্লা পড়ছে আল্লাহকে ডাকছে এই লোকটাকে আমি মারি কেন আমার পীর সাহেব মারতে বললেন কেন নবীর সঙ্গে যারা বেয়াদবি করেছিল নবী তাদেরকে ক্ষমা করেছিলেন মালানা সফিউল্লাহ ভুল করলে আমার পীর তাকে সংশোধন করে দেবে সংশোধন না করে মারতে বলল কেন নিশ্চয় আমার পীর দুই নম্বর পীরের মধ্যে নবীর খাসলত নাই আমার চেতনায় সেদ পড়ে গেল আমার চিন্তায় সেদ পড়ে গেল আমি তখন থমকে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে যে একটু ভাবতে লাগলাম তারপরে সফিউল্লাহ সাহেবকে তুলে বললাম বলুন তো আপনি কি বলেন আর আমার পীর কি বলে আপনাকে আমার পীর সাহেব মারতে বললেন কেন মৌলানা সফিউল্লাহ সাহেব বললেন যে আপনার পীর মারতে বললেন এই কারণে আপনার পীরের দলিল নেই তাই আমি যা বললাম আমার দলিল খণ্ডন করার ক্ষমতা থাকলে উনি দলিল দিয়ে খণ্ডন করতেন লাঠি ব্যবহার করে ওই লোক যার জমির দলিল নেই জমির দলিল যার আছে তার লাঠি লাগে না পরের জমি জবরদখল করতে লাঠি লাগে তে উনার দলিল নেই তে উনি আমাকে মারতে বলেছেন কোরআন হাদিসের দলিল দিয়ে যখন বুঝিয়ে দিলেন ভদ্রলোক আহলাদিস হয়ে গেলেন আলহামদুলিল্লাহ যেই লোকটা মৌলানা সফিউল্লাহর গায়ে হাত তুলেছিলেন সেই লোক হয়েছে আজকে পাহারাদার যে উমর ফারুক রাজি আল্লাহ তালা রসুলকে মারতে এসেছিলেন সেই উমর ফারুক হয়ে গেলেন ইসলামের পাহারাদার যেই লোকটা কবর মাজার পাকা করেছে ওই লোকের আকিদা বদল হয়ে গেলে ওর মাজারও নিজে ভাঙবে বাপের কবর মার্বেল পাথর দিয়ে বাঁধিয়েছিল ওর বাপের রাজনৈতিক নেতা ওর বাপের কবরে যদি টুকা দিত কেউ ফুলের টুকা তাহলে ও তার হাড্ডি ভেঙে ফেলত কিন্তু সেই লোকটাই যখন বুঝলো কবর পাকা জায়েজ নাই তখন হ্যামার নিয়ে সে নিজের হাতে গড়া সেই মার্বেল পাথরের সেই বাঁধানো কবর ভেঙে চৌচির করে বাপের কবরকে মাটিতে মিশিয়ে দিল কে করেছে কাজ রাজশাহী সিটি কর্পোরেশন প্রাক্তন মেয়র সাহেব তার আম্মার ছবি শোক জানানোর জন্য রাজশাহীর সিটি কর্পোরেশন আনাচে কানাচে দিয়েছিলেন মহতারাম আমির জামাত ডেকে বললেন মেয়র সাহেব আপনার আম্মা বেঁচে থাকতে আপনার আম্মার চেহারা জীবনে কেউ দেখেনি আর আপনি আপনার আম্মা মারা যাওয়ার পরে আপনি শোক প্রকাশের জন্য আপনার আম্মার ছবি দিয়ে আপনি ব্যানার নিলেন মেয়র সাহেব সাথে সাথে ফোন দিয়ে বলে দিল সিটি কর্পোরেশন যেখানেই ছবি আছে সব ছবি নামায় গেল কিভাবে নামলো পুলিশ দিয়ে নামানো হলো মানুষের আকিদা পরিবর্তন জরুরি আল্লাহ পাক বলছেন আল্লাহ কোম তার তাকুন তাকুয়াশীল সমাজ গড়া হল আহলাদিস আন্দোলনের মূল থিম অন্যান্য আন্দোলনরা বলছে যে আমরা আগে ক্ষমতা দখল করব রাষ্ট্র দখল করব ইসলাম কায়েম করব আল্লাহ নবীকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হচ্ছিল বলা হচ্ছিল মক্কার নেতা তোমাকে বানানো হবে বাগদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো আল্লাহ রসুলাম চাচাকে কি বললেন চাচা আসমানি চাঁদার তারক চাঁদার সূর্য আমার হাতে এনে দিলে আমি তাওহিদের দাওয়াত বন্ধ করতে পারবো না চাচা আমার সাথে একবার কালেমা পড়ুন আরব আজমের নেতৃত্ব আপনার পায়ের তলায় চলে আসবে আজকের সংক্ষিপ্ত আলোচনায় এই কয়েকটি কথাই আমি আপনাদেরকে বললাম প্রথম কথা বললাম কোরআন এসেছে সমস্যার সমাধানের জন্য কোরআন থেকেই সমস্যার সমাধান নিতে হবে কোরআন বুঝতে হবে সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী নতুন নতুন বুঝ আনবে সেই বুঝ আমরা গ্রহণ করতে রাজি নই সাংগঠনিকভাবে আমাদের কার্যক্রম এগিয়ে তুলতে হবে আর সিয়ামের মাধ্যমে মানুষের জীবনের পরিবর্তন আনতে হবে আল্লাহ পাক আমাদেরকে সেই জীবনের পরিবর্তন আনার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আপনারা যেখানে ত্রিমোহনীর মাটিতে শেরেক বেদাতের আখরা শেরেক বেদাতের আখরার পাশে একটা মসজিদ আপনাদের ওসিলা হয়েছে ধন্যবাদ ওই ভাইদেরকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে জীবনকে জীবনের শ্রম ব্যয় করে রক্ত ঘামিয়ে ঘাম ঝরিয়ে এই দিনী প্রতিষ্ঠান কায়েম করেছেন যার মাধ্যমে তাওহিদের দাওয়াত দিক বিদিক প্রচার হচ্ছে আল্লাহ পাক তাদেরকে পরকালের নাজাতের ওসিলা বানিয়ে আহলাদিস আন্দোলনকে সাহায্য করুন রাজশাহী নওদাপাড়া মার্কাজকে সহযোগিতা করুন ইদানিং দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্নভাবে টাকা পয়সা হাতড়িয়ে নেওয়ার সলবল কলকৌশল বিভিন্ন খাড়া করে দিয়েছে সেগুলি থেকে আপনারা সতর্ক থাকবেন পয়সাটা সঠিক জায়গায় যাতে পৌঁছে সেটা খেয়াল করবেন মাদার টেক আহলাদিস জামে মসজিদের জন্য আপনারা প্রাণ খোলা দোয়া করবেন মাদার টেক আহলাদিস জামে মসজিদের ওসিলায় আজকে এই এলাকার ভিতরে দাওয়াত এবং তাওহিদের বাণী সর্বপ্রথম সেখান থেকে সূচনা হয়েছিল যারা দায়িত্বশীল রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করে বলদ ঘর্ম চেষ্টা চালিয়ে যাচ্ছেন মসজিদকে বৃদ্ধি করার জন্য ওখানে একটা মার্কাজ হয় তাওহিদের সে ব্যাপারে কমিটি দিনরাত মাথা ঘামাচ্ছেন চেষ্টা করছেন আপনারা আগে যেভাবে সহযোগিতা করেছেন এখনো সেইভাবে সহযোগিতা গাছের গোড়া মাসলে আগাগুলি অটোমেটিক তাজা হবে গোড়া যদি মরে যায় তাহলে গাছ আগা তাজা থাকে খুব একটা ফলপ্রসূ হবে না মাদার টেক যেহেতু সেন্টার প্লেস আপনারটাও প্রয়োজন সেন্টারটাকেও বাঁচায় রাখার প্রয়োজন আর সবার সেন্টার যেহেতু রাজশাহী হাইলাচ আন্দোলনে মার্কাজ সেই মার্কাজকেও আমাদেরকে সহযোগিতা করতে হবে বেদাতি প্রতিষ্ঠানে টাকা দেওয়া হারাম হারাম হারাম মা বোনেরা আপনারা বেদাতি প্রতিষ্ঠানে টাকা দেবেন না কোনো অবস্থাতেই আলেমল আমাদের সাথে পরামর্শ করে আপনাদের কার্যক্রম নতুন কোনো কথা নতুন কোনো হাদিস শুনলে বস্তুনিষ্ঠ আলেম যারা লেখাপড়া জানেন যারা হকানি আলেম আহলাদিস সহি আকিদায় বিশ্বাসী নির্ভেজাল বুজারায় পরীক্ষিত কিন্তু কিছু আছে মানহাস গোপন করে মক্কার কি বলে মোদারেস বায়তুল্লাহ হারামের ডক্টর ওসিল্লা আব্বাস সাহেব বলছেন যারা মানহাস গোপন করে যারা নিজেদের পরিচয় গোপন করে এরা হলো ডেঞ্জারাস এদেরকে সহজে বিশ্বাস করা উচিত হবে না কারণ এরা হলো হ্যামিলিনের মাসিওয়ালা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন সুবাহ আল্লাহ বিহামদেক আসাদু আল্লাহ ইলাহ ইল্লাম তাস্তাল ফেরুক অতবিলে কারো কোনো প্রশ্ন আছে কি না সমাপ্ত করে দেবো হ্যাঁ, হুম হুম হুম আট টাকার তারাবি যারা পড়ে তারা ভুলের মধ্যে আছে শহীদ বুখারির হাদিস যদি ভুল হয় তা আমরা এই ভুলের মধ্যেই থাকবো রসুল্লাহ সাল্লামের আমলটা যদি ভুল হয় তাহলে আমরা এই ভুলের মধ্যেই থাকবো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা চরম সত্যবাদিনী বাপ ছিলেন সিদ্দিক আর মেয়ে হল সিদ্দিকা বাপও সত্যবাদী আর মেয়ে হল সত্যবাদিনী মা এসা সিদ্দিকা রাজি আল্লাহ তালানার ঘোষণার পরে পৃথিবীর আর কারোকে তো আমরা শুনতে রাজি নই এখন কালকে আবার দেখলাম এক মালায় চেষ্টা করতেছে বলছে আয়েশা সিদ্দিকা তো মহিলা মানুষ আর মহিলা মানুষের সাক্ষী হলো অর্ধেক বললাম তোর ইমান চলে গেছে রে তোর ইমান আর নাই আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা নাকি মহিলা মানুষ আর মহিলা মানুষের সাক্ষী অর্ধেক কাজে আয়েশা সিদ্দিকার এই হাদিস চলবে না নাউজুবিল্লা বলে তোর ইমান আর নাই আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালানার সমালোচনা শিয়া বেইমানরা সারা কেউ করে না মা আয়সা সিদ্দিকার সমালোচনা যদি কেউ করে তাহলে বুঝতে হবে যে শিয়া বেইমানদের বেদাল ট্যাবলেট খাওয়া লোক সে বোখারির হাদিস আমাদের জন্য এনাফ ড্যানে বামে কে কি বলেছে ওটা আমরা শুনতে রাজি না জি সুবহানাক আল্লাহুম্মা বিহাম দেখ আসাদ আল্লাহ ইলাহ আনতা ফিরুক অত বিলাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু